সাধারণত বানাওয়ার কিছু রসম পালন করে বানানো কিছু প্রথা পালন করে এবং নিজেদেরকে আশেখা রসুল বলে জাহের করে সুতরাং দেখা যায় তারা গাড়ির বিরাট বহর বের করছে মিছিল বের করছে আরো মারাত্মক মহিলারাও মিছিল বের করছে ওটা পত্রিকায় জশ্নে জুলুসের নামে মহিলাদের মিছিলের ছবি আসে এইগুলোকে তারা সুন্নত হিসেবে প্রচার করছে অথচ সুন্নতের যে ব্যাখ্যা নবী আলাইসালাম যেগুলো গুরুত্ব সহকারে করছেন উম্মতকে করার জন্য বলেছেন শুধু নিজে করলেও হবে না অনেক কিছু তো ওনার সাথে খাস ছিল খাস যেমন তার এগারো বিবি ছিল এগারোটা বিবাহ করা সুন্দর বলা যাবে এটা আল্লাহর নির্দেশে রসুল করিম সাল্লাহ সাল্লাম করেছেন কিন্তু উম্মতকে করার জন্য তিনি বলেন নাই সুতরাং তিনি করছেন বলে সুন্নত হবে না এটাই সুন্নতের ব্যাখ্যা তিনি করেছেন এবং উম্মতকে করার জন্য নির্দেশ দিয়েছেন এই ব্যাখ্যা সামনে নিয়ে আমরা এই মিছিল গাড়ির বহর মহিলাদের মিছিল এগুলো মিলায় দেখি যে নবী আল্লাহ সাল্লামের জীবনের তেইশ বছরে এগুলো হয়েছে কি আবু বকর অমর রাজিয়াল্লাহ তালুয়া কত বড় আশেক ছিলেন তাদের খেলাফতের যুগে এসব হয়েছে কি উসমান আলী তারাও খলিফায় রাশেদিন থেকে ছিলেন করছেন কিন্তু রসুলের জামানা থেকে আরম্ভ করে চার খলিফার জামানা আপনি দেখেন ওই জামানায় যা ঘটছে তা তন্ন তন্ন করে ইতিহাসের পাতায় লেখা আছে আল বেদায়া ও নেহায়া ইসলামের যেটা সবচেয়ে অথেন্টিক ইতিহাস দেখেন রসুলের মৃত্যুর পরে একশো বছর পর্যন্ত সাহাবাইকেরাম বেঁচে ছিলেন একশত বৎসর সর্বশেষ সাহাবি যিনি মারা যান আবু আমের আর তুফাইল একশত দশ হিজড়িতে এগারো হিজড়ির শুরুতে হুজুর মারা গেলেন ওখান থেকে একশো বছরের মাথায় সর্বশেষ সাবি মারা গেলেন এই একশো বছরের ইতিহাস দেখেন তার মধ্যে এই ধরনের মিছিল পাওয়া যাবে না তাহলে এটা কেমনে সুন্নত হলো কেমনে শরিয়াত হল আরো আজীব কথা হুজুরের অফাত মৃত্যু তো রবিউল আওয়াল জন্ম কোন মাসে এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে কোন মাসে জন্ম কয়েকটা মাসের কথা উল্লেখ করা হয়েছে সেখানে নিজেরা একটা ঠিক করে নিল নিয়ে খুশি পালন করল অথচ দেখা গেল সেটা মৃত্যুর দিবস মৃত্যুর দিবসকে তারা ঠিক করে দিচ্ছে জন্ম নিয়ে কয়েকটা মাসের কথা ইতিহাসে উল্লেখ আছে রবিউল আওয়াল আছে এখানে অন্য মাসের নামও আছে তারা সবগুলো বাদ দিয়ে এমন একটাকে ঠিক করে নিল সেটা মৃত্যুর দিনকে না কেউ বলতে পারবে না সন্দেহ আছে কিন্তু নিশ্চিতভাবে মৃত্যুর দিন জন্মের দিন কিনা বলা যাবে না ঐতিহাসিক মতবিরোধ করছে কে চূড়ান্ত ফয়সালা দিবে কারোর দ্বারা সম্ভব সম্ভবপর না তাহলে ওই দিন জন্ম কিনা সন্দেহ আছে মৃত্যু নিশ্চিত মৃত্যুর দিন ঈদ কিভাবে হয় জশ্নে জুলুসে ঈদে মিলাদুল্নবী ঈদ মানে খুশি মিলাদ মানে জন্ম নবী সাল্লা সাল্লামের জন্মের খুশি অর্থাৎ তো মৃত্যুর দিন মৃত্যুর দিন ঈদ পালন করবে তা তো অমুসলিমদের কাজ কাফের বেদিনরা হুজুরা মৃত্যুর দিন ঈদ পালন করতে পারে খুশি হয়ে নাউজুবিল্লাহ তাদের জন্য খুশি আমাদের জন্য দুঃখ কিন্তু আজকে আমরাও যে সেই পথে চলে গেছি হুজুরে সতর্ক করে গেছিলেন لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه ইসলামে শুধু নাম বাকি থাকবে আর কোরআন নামে কয়েকটা প্রথা বাকি থাকবে মূল ইসলাম থাকবে না সতর্ক করে গেছে নবিয়া করিম সাল্লা সাল্লাম উম্মতকে সতর্ক করে গেছে শেষ জমানায় ইসলামের নাম বাকি থাকবে বাস্তবতা নেই কোরআনের নামে কয়েকটা প্রথা চালু থাকবে কোরআন থাকবে ওটা নিয়েই মানুষটা খুশি সবিনা শরীফ ফাতেহা শরীফ মিলাদ শরীফ মাজার শরীফ আখেরি চাহার সম্বা শরীফ কত শরীফ যে রয়ে গেছে অথচ এইগুলোর সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই নবী আলাহ সাল্লামের সুন্নতের সাথে কোনো সম্পর্ক নেই এগুলো লোকের আবিষ্কার করেছে এই জন্য এলএম জরুরি মানুষ যদি এলএম না শিখে অথবা হাক্কানি ওলামা একেরামের সাথে উঠা বসা না করে দেখা যাবে আসল সুন্নত থেকে অনেক দূরে কতগুলো নকল জিনিস নিয়ে ইসলামের নামে বেদাত নিয়ে সে মহা খুশি আমি আশেখে রসুল হয়ে গেছে আমার তলব জারি হয়ে গেছে আর এক ধোকা কলম জারি হওয়া আর এক ধোকা অনেক প্রিয়রা নাকি কলম জারি করে দেয় একটা মহামস্ত ধোকা যদি কিছুক্ষণের জন্য ধরে নেই কারো কলম দাঁড়িয়ে হয়ে গেছে এবং সেখানে জিকির হয়েছে আপনার লাভটা কি আপনার তো কোনো লাভ নেই আপনি নিজে ইচ্ছা করে যে জিকির করবেন ওটা আল্লাহ আপনাকে সব দিবেন আর কারো কলম দাঁড়িয়ে হয়ে গেছে ধরলাম অটোমেটিক দিকে রয়েছে আপনার করা লাগতেছে না এই ধরনের ইবাদতে কোনো দাম নেই আল্লাহ তালার কাছে অটোমেটিক যেটা হয় করা লাগে না এরকম কোন ইবাদত শরিয়াতে নেই এবং এর কোনো দামও নেই শয়তানের মস্ত বড় দোকান উনি অলি হয়ে গেছে ওনার কলব দাঁড়িয়ে হয়ে গেছে সারা দিন গোনার ভিতরে লিপ্ত ওনার কলব দাঁড়িয়ে হয়ে গেছে কি করবেন এই কলব দাঁড়িয়ে দিয়ে এগুলো ভণ্ড পীরদের কার সাথে ভণ্ড পীরেরা কুফরি কালাম করে এগুলো করে আর মানুষরা ধোকা খায় আমি বুজুর্গ হয়ে গেছি এই জন্য বলতেছিলাম এলএম লাগবে অথবা সহি এলএম যাদের কাছে আছে তাদের সাথে উঠা বসা লাগবে তা না হলে আপনি আমি শরিয়াতের নামে এমন কাজ করব যে শরিয়াত থেকে বহিষ্কৃত সুন্নতের নামে এমন কাজ করব যে সুন্নত নয় বেদাত কাজে দ্বারা এগুলো করতেছে এদের এই কাজগুলো সুন্নত হয়েছে না বেদাত আর বেদাত এমন জিনিস যে এর থেকে তবা নসিব হয় না চুরি ডাকাতি জেনা বেবিচার এগুলো থেকেও তবা নসিব হইতে পারে কিন্তু বেদাত থেকে তবা নসিব হয় না কেন ওইটাকে সে দিন মনে করে করতেছে দিনের কাজ মনে করে করতেছে সবাবের কাজ মনে করে করতেছে যত লোক ওরস করে ইসালে সব করে তত সব মনে করে করতেছে এটা যে বেদাত সে তো বেদাত মনে করে করতেছে না সে মেজাজ মনে করে করতেছে না বিশাল সব মনে করে করতেছে সব মনে করে করতেছে তবা করবে কেন তবা করবে না তখন সে বিনা তবায় এই গোনারত অবস্থায় দুনিয়া থেকে চলে যায় এই জন্য আমি বারবার বলেছি ওলামা একরামের সোহবাদ থেকে বীর শিখতে হবে বিভিন্ন বেদাতি লোকের কাছে যায় টেলিভিশনে যায় ইন্টারনেটে যায় কখনো দিন শিক্ষা করা যাবে না মিলাদ নবী যদি কোন ইবাদত হইত সবের কাজ হইত সবচেয়ে বেশি মিলাদ পড়া হইত হুজুরদের বাসায় সবচেয়ে বেশি পড়া হইত সবের কাজ হলে তারাই তো বেশি হকদার আমার মনে হয় কোন মল্লেশ্বর বাসায় এক পর্যন্ত মিলাদ হয়নি এটা সব পাবলিকের জন্য ওলামাদের জন্য সব না এটি তো দলিল বানাওয়ার জিনিস খামাকা মানুষকে ধোকা দিয়ে ভক্ত বানানো ধোকা দিয়ে ভক্ত বানায় এখান থেকে সেখান থেকে এক এক পীর নিয়ে আসে পাকিস্তান তাদের কোনটা আনে একটা লাইন কোন এলেম রাখে না কোন বয়ানও করে না বসায় রাখে আর এদেশের চেলা যারা আছে এরা খালি কেরামত বয়ান করতে থাকে আমাদের পীরের এই কেরামত এই কেরামত এই ঘটছে এই ঘটছে যত ভণ্ড পীর আছে এই দেখবে পীরে কিন্তু বলে না কিছু পীর তো বকলম পীর তো বকলম কিছু মৌলী ভাড়া করা আছে ওরা কেরামত বয়ান করতে থাকে পীরে বসে এরা বা পীরগুলোর চেহারা থাকে কোরআন শরীফের সরা মোনাফিকুনের মধ্যে আসছে যারা মোনাফিকদের সর্দার হবে এদের চেহারা খুব আকর্ষণীয় হবে আঠাশ পাড়ায় সৌরাতুল মোনাফিকের মধ্যে মোনাফেকদের চেহারার বয়ান আছে ওই চেহারা দিয়ে তারা মানুষ গুমরা করতেছে ওটা দেখেই মনে করতেছে এই লোক তো নিশ্চয় আল্লাহর হলিও হবে কিন্তু আল্লাহ তোটাকে মোনাফেকের চেহারা হয়েছেন এইভাবে এমনি মানুষের ইমান আমল কম দুর্বল বাকিটা এসব সেরেক বেদাত করে মিছিল বের করলো এটা বেদাত আবার ক্যাম করল রসুল্লাহ এসে গেছে তিনি হাজির নাজির এই কথা মনে করে ক্যাম করলো এটা হল সিরিক মিছিলটা পড়ে বেদাতের মধ্যে এটা পড়ে সিরিকের মধ্যে সিরিক মানে আল্লাহর সাথে শরিক করা সর্বত্র হাজির নাজির এটা একমাত্র আল্লাহ সিফাত কোন মখলুককে আল্লাহ এই গুণ দেন নাই তো আপনি যখন আল্লাহ রসুলকে ওই সিফাত দিলেন তিনিও সর্বত্র হাজির নাজির গায়ের জাননেওয়ালা তাহলে আল্লাহর সেফাতের মধ্যে রসুলকে শরিক করলেন এটার নাম সেরেক আর সেরেক এত বড় গুণা যে আল্লাহ রবুল আলমের এই ব্যাপারে বলেছেন যে সকল গুণা তিনি মাফ করতে পারেন করবেনও কিন্তু শিরিক মাফ করবেন না আল্লাহর সাথে কোনো বিষয় অংশীদার সাব্যস্ত করা এটাকে আল্লাহ তালা মাফ করবেন না কোরআন কারিমের আয়াত এই আয়াতের মধ্যেই কথা বলা হয়েছে শ্রেক মাফ করবেন না তো আমি বলতেছিলাম যে এই মাসে কিছু লোক নবী প্রেমের নামে বেদাতের মধ্যে মশগুল হয়ে গেছে আবার কিছু লোক যারা নিজেদেরকে শূন্য মনে করে তারা শ্রীরতন নবী নামে মাহবিল ডাকে শ্রীরতন নবী মিলাদুল নবী মানে হুজুরের জন্ম সিরাত নবী মানে নবুয়াতের তেইশ বৎসরের আলোচনা সিরাত আর সুন্নত এক জিনিস শুরু তো বলছি আমি এই দুটো এক জিনিস এই নামে যে করতেছে এটি তো ঠিক সিরাতুল নবীর নামে মাহফিল করতেছে এটি তো ঠিক কিন্তু প্রশ্ন হলো যে এইটা আপনি শুধু রবিউল আওয়ালে কেন করতেছেন আসলে সেরাত শুধু রবিউল আওয়ালে লাগবে আর বাকি এগারো মাস প্রয়োজন নেই সে পয়লা বৈশাখীতে বাঙালি হওয়ার মতো বারো মাস ইংরেজ পয়লা বৈশাখের দিন ধুতি পরে বাঙালি হয় পয়লা বৈশাখের দিন ধুতি পরে আর ইলিশ মাছ পান্তাবাদ খেয়ে একদিনের জন্য বাঙালি হয় এই অবস্থা হয়ে গেল এক মাস সেরাত করে আপনি সুন্নতের হক আদায় করে দিতে চান কি ভালো তো বারো মাস চলবে সিরাত বা সুন্নত কোরআন কারিমের তাফসির হুজুরের শূন্য ছাড়া কেউ কোরআনের কোন আয়াত বুঝতে পারবেন রসুলের হাদিস ছাড়া রসুলের হাদিস ছাড়া কোরআনের কোন হুকুমাকাম বুঝা সম্ভবপর যেমন কোরআনে বলেছে জাকাত দাও জাকাত দাও কোন কোন মালের দিবেন বৎসরে কয়বার দিবেন কত পার্সেন্ট দিবেন এই ব্যাখ্যা কোরআনে কই তাহলে আপনি জাকাত দিবেন কি করে এই ব্যাখ্যা ছাড়া এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে এ আমার রসুল আমি যে আয়াত নাজেল করি আপনি এগুলো ব্যাখ্যা দিয়ে দেন আমি যে হুকুম আকাম নাজেল করি আপনি উম্মতের সামনে ওর ব্যাখ্যা পেশ করেন এই জন্য যারা হাদিস অস্বীকার করে বিভিন্ন বাহানা বের করে হাদিস অনেক পরে লিপিবদ্ধ করা হয়েছে এই হয়েছে সেই হয়েছে জয়ীফ আছে এগুলো যারা বলে তারা কিন্তু ইনডাইরেক্ট কোরআনকেই অস্বীকার করছে হাদিসকে অস্বীকার করা কোরআনকে অস্বীকার করার নামান্তর এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতে হাদিস মানতে বলা হয়েছে রসুল্লাহকে ওই আমল দেখাই দিতে বলা হয়েছে এখন আপনি হাদিস সম্পর্কে বিভিন্ন বাহানা বের করলেন হাদিসে এই অসুবিধা সেই অসুবিধা হাদিস মানলেন না আপনি কোরআন অস্বীকার করলেন হাদিস অস্বীকার করার দরুন কোরআন অস্বীকার করা হলো আর কোরআন অস্বীকার করার দরুন ইমান চলে গেল ইমান থাকবে তো বলতেছিলাম জাকাতের কথা আছে কোরআনে ব্যাখ্যা নেই কোরআন নামাজের কথা আছে নামাজ পড়ো বিভিন্ন জায়গায় নামাজের কথা আছে কিন্তু নামাজ পড়ার কমপ্লিট ব্যাখ্যা কি শুরুতে শেষ পর্যন্ত কিভাবে নামাজ পড়তে হবে এই ব্যাখ্যা কোরআনে নেই এই ব্যাখ্যা আল্লাহ রসুল দিয়েছেন এবং সেটা হাদিসের কিতাবে সংরক্ষিত আছে তেমনি হাদিস না মানেন ওয়াকিমুসলা ওয়াকিমুসলা ওয়াদ অস্বীকার করতে হবে অস্বীকার করা হয়ে যাবে হাদিসের ব্যাখ্যা মানলেন না আপনি কিভাবে নামাজ কায়েম করবেন নামাজে কয়টা ভরস কয়টা ওয়াজিব কয়টা সুন্নত কোনটা আগে কোনটা পরে এই ব্যাখ্যা তো কোরআনে নেই সহি হাদিসের মধ্যে আছে বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা ইবনে হিব্বান ইবনে খুজাইমা এসব হাদিসের কিতাবে এই ব্যাখ্যা আছে হাদিস অস্বীকার করলে তার ইমান থাকবে মানতেই হবে আবার আহলুল হাদিস নাম দিলেন হাদিস অস্বীকার করলে তো ইমান থাকবে না তাই বলে নাম দিলেন আমি আহলুল হাদিস আর এক গুমরাহি আর এক গুমরাহি কারণ হাদিস তো সাগর এর মধ্যে তেইশ বছরের সব আলোচনা আছে তেইশ বছরের সব আলোচনা আছে সেটা কেমনে মানবেন আপনি এর মধ্যে তো অনেক কিছু রহিত হয়ে গেছে অনেক কিছু রসুলের সাথে খাস কেমনে মানবেন তেইশ বছরের ইতিহাস এজন্য এই নাম দেওয়া আহলুল হাদিস গুমরাহি নাম দিতে হবে আহলে সুন্নত সুন্নতটা হাদিস নামক সাগরের একটা পাঠ হাদিস নামক সাগরের একটা পাঠ হল সুন্নত সর্বশেষ উম্মতের জন্য যে আমলগুলো টিকে ছিল বহাল ছিল হাদিসের ওই পাটের নাম হলো সুন্দর বাকি হাদিসের কিতাবে এটা সেপারেট করে দেখানো হয় নাই একসাথে বলা হয়েছে সেখানে হাদিস আর সুন্নত মিলানো হাদিসের কিতাবে হাদিস আর সুন্নত একসাথে মিলানো এটা রহিত হয়ে গেছে ওইটাও আছে যে তারা তেইশ বছরের সব ঘটনা লিখছেন আবাজ যেটা টিকে রয়েছে এটাও আছে সব রয়েছে এই জন্য পাবলিকের জন্য হাদিস রিসার্চ করা এটা বিপজ্জনক জনসাধারণের জন্য হাদিস রিসার্চ করা বিপজ্জনক কারণ হাদিসের কিতাবে সবকিছু রয়ে গেছে হাদিসও আছে সুন্নত আছে কিন্তু আপনি একা যখন তর্জমা পড়বেন অনুবাদ পড়বেন তা আপনি এটা বুঝবেন না যে কোনটি টিকে আছে বহাল আছে কোনটা রহিত হয়ে গেছে এটা বলা নাই পারে তখন আপনার বিভিন্ন আপত্তি হবে যে নামাজে বারবার হাত তোলার কথা পাওয়া যায় বোখারে শরীফে আমাদের হুজুরা যে একবার তোলে বোখারে শরীফে বারবার হাত তোলা পাওয়া যায় আমাদের হুজুরে একবার তোলে কেন বারবার তোলে না কেন আপনার আপত্তি হবে অথচ বোঝা উচিত ছিল হুজুরা তো বোখারি পড়েই তো হুজুর বোখারে তো এই হাদিস আছে ওনাদের জানা নেই এই হাদিসটা তো রহিত হয়ে গেছে তার দশ পনেরোটা দলিল আছে বারবার হাত তোলা হাদিসে রহিত হয়ে গেছে অনেক এই জন্য করে না আপনি বোখারি পড়ে বলবেন মুজাহিদে ফাতেহা ছাড়া নামাজ হয় না তাহলে ইমামের পিছনেও তো ফাতেহা পড়তে এই বুঝবে না অথচ অন্য হাতিতে পরিষ্কার রয়ে গেছে ইমামের পিছনে মুস্তাল্লিদের কোন সোরা রাত নেই কোন সোরা রাত নেই তাকবির দিবে রুকু সেজদার তাসবি পড়বে আত্মায়াতু পড়বে আত্মায়াতু পড়বে দুরুদ পড়বে এইগুলো আছে সোরা কেরাত নেই যার ইমাম আছে তার ইমামের কেরাত তার কেরাত তা আপনি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে রসুলের এই হাদিসটাকে অস্বীকার করলেন বিশ্বাস করলেন রসুল যে বলেছিল তার ইমাম আছে তার ইমামের কেরাতটাই তার কেরাত এটা আপনি অবিশ্বাস করলেন রসুলের কথা অবিশ্বাস করে কি উন্মত হইবেন আপনি আর আপনার জন্য কি সাফাত করবেন আল্লাহ রসুল আমি বললাম ইমামের পিছনে কেরাত নেই ইমাম যে কেরাত পড়ে ওটা তোমার কেরাত তুমি শুধু শেষে বলে দিও কেরাত শোনা গেলে আমি আল্লাহ আমার এই বক্তব্য আল্লাহ আমারও এই দাবি কোন দরবারে যখন যায় তো একদমই কথা বলে পরে বাকিরা বলে হ্যাঁ ওদের আমাদের এই কথা আমাদের সকলেরই এই কথা কিন্তু বিশ জনে একসাথে কথা বলেন বলে একজনে সমর্থন দেয় সকলে এই জন্য ফাতে পড়তে বলা হয়েছে ইমামকে কিন্তু আমিন বলে সমর্থন দিতে বলা হয়েছে সবাইকে ইমাম যারা বলল এ আল্লাহ আমাদের একই দাবি আপনি আমার নিজেও পড়লেন আপনি রসুলের কথাকে অস্বীকার করলেন এই জন্য বলতেছিলাম আহালুল হাদিস নাম দেওয়া আর এক গুমরাহী আহলে সুন্নত নাম দিতে হবে তবে হাদিসের কেতাবে এটা আলাদা করা নেই কোনটা সুন্নত কোনটা হাদিস এটা আলাদা করা যায় একসাথে এই জন্য জনসাধারণের জন্য হাদিস রিসার্চ করা মুশকিল বিপদ তবে তারা ফেকার কিতাব লিখছে ফেকা ফেকার কিতাব লিখছে তারা অবশ্য ওই হাদিস থেকে যারা সুন্নত ওই অংশটাকে বাস্তনি করে আলাদা কিতাবে নিয়ে আসছেন হাদিসের কিতাব থেকে সুন্নত গুলোকে পৃথক করে যেগুলো আপনার আমার জন্য প্রযোজ্য ওগুলোকে পৃথক করে তারা ভিন্ন কিতাব তৈরি করছে ওখানে শুধু সুন্নত আছে ওখানে হাদিস নেই ওই কিতাবকে বলা শেখার কিতাব জনগণের জন্য এইটা হলো উপকারী সুতরাং আপনি বেস্টে যাওয়ার পরে বলেন আশরাফ আলী থানুসার বেস্টে যাওয়ার পরে হাদিস থেকেই নেওয়া হয়েছে কিন্তু যেগুলো সুন্নত ওইগুলো নেওয়া হয়েছে যেগুলো সুন্নত না রহিত হয়ে গেছে রসুলের সাথে খাস ওইগুলো এই কিতাবে আনা হয় নাই তো বলতেছিলাম যে এক গ্রুপ তো দশটায় জুলুসি করে পুরা বেদান্তের মধ্যে লিপ্ত হইতেছে আর এক গ্রুপ সিরাত নবীর নামে করতেছে এই নামটাও ঠিক তাদের ভুল হলো এই এক মাস কেন করতেছে রসুলের সেরাতের আলোচনা বারো মাস করতে হবে এক মাসের সাথে সীমিত কেন করা হবে এটা তাদের ভুল এবং সে সিরাতের মাহফিলে হ্যাঁ এত অপচয় করা হয় অপচয় করা হয় কারণ সেখানে বহু আলোকসজ্জা করা হয় আলোকসজ্জা করা অগ্নি পূজকদের কাজ আপনি আলোকসজ্জা করে অগ্নি পূজকদের কাজ করে সিরাতুল নবী করতেছেন এটা মার্কেটে চলবে মানুষের মধ্যে সিরাত আসবে অগ্নি পূজকদের কাজ করে আপনি নবী করতেছেন আলোক সজ্জা করছেন কাপড়ের ফুল লাগাইছেন নানান রকম লাল সবুজ কাগজ লাগায় একদম ঝিলমিলি করে রাখছেন মনে হয় বিবাহের আসর সেরা তো নবী এই কাজগুলো যে করে এইগুলো গলত ইসলামে একটা টাকা একটা টাকা অপচয় করার অনুমতি নেই একটা ভাত নষ্ট করার অনুমতি নেই একটা ভাত পড়ে গেছে ওটা উঠায় পরিষ্কার করে খাইতে হবে সারা দুনিয়ার মানুষ মিলে একটা ভাত সৃষ্টি করার ক্ষমতা রাখে না তা আমার আল্লাহ জমিন থেকে উৎপন্ন করেন মানুষ পারে না আপনি যত বড় কটিপতি হন একটা টাকা অনর্থক ব্যয় করা অপব্যয় করা অপচয় করা আল্লাহ আপনাকে অনুমতি দেন নাই সাংঘাতিক অপচয় নেই স্যার তাহলে সেরাতুল নবী নাম দিয়ে এই যে এগুলো করা হয়েছে চুক্তি করে বক্তা আনা হয়েছে তাম নবী রসুলগণ আল্লাহর রাস্তায় কথা বলছে কেউ বিনিময় নেয়নি আপনি বিশ হাজার টাকা চুক্তি করে আনলেন কোন সেরাতুল নবী প্রত্যেক নবীর হায়াতের মধ্যে আল্লাহ আয়াত আছেন আমি যে তোমাদেরকে দিনের কথা বললাম এর কোন বিনিময় আমি নিব না এর বিনিময় আমি আল্লাহ থেকে নিব নবীগণ আল্লাহ রাস্তা কথা বলছে সুরায় ইয়াসিনের দ্বিতীয় পৃষ্ঠায় চলে যান ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা অহুম মুহতাদুন তোমরা ওই ব্যক্তিকে অনুসরণ করো যে তোমাদের কাছে বিনিময় চায় না এরাই হেদায়তের উপর আছে যে বক্তা দশ হাজার কম আসলো না আগে শর্ত লাগাইছে বিশ হাজার কম আসলো না তার মধ্যে রসুলের সেরাত কি আছে কোন সেরাত নেই তাকে যেমনি বয়ান করাইবেন মানুষের মধ্যে সেরাত আসবে না সেরা তারও ধ্বংস হবে যা ছিল ওটুক নষ্ট হবে চুক্তি করে চুক্তি করে বক্তা না যাবে সিরাতুল নবী মাহফিলে টেলিভিশনের বক্তা না হইতেছে যেখানে যাওয়া হারাম সেখানে দাড়ি সহি নেই গালের সাথে দাড়ি লাগানো এই বক্তা না হইতেছে দাড়ি সাথে গালের সাথে লাগিয়ে রাখে দুই ইঞ্চি দাড়ির ভর উনি বহন করতে পারেন নাই আবার উনি ইসলাম হুকুমত কায়েম করার জন্য দান দিন আমি তাদেরকে বললাম ইসলামী হুকুমত তো অনেক ওজনওয়ালা জিনিস এই ভর তোমরা কেমনে নেবা দুই ইঞ্চি দাড়ির ভর তুমি নিতে পারলে না ওজন হয়ে গেল আমার ইসলামী হুকুমতের জন্য দান দিয়ে দিচ্ছ ওটা কেমনে নিবা এগুলো ধোকা আল্লাহ ধোকাবাজদেরকে কোনোদিনও ক্ষমতা দিবেন না তারা ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতা দখল করতে চায় ইসলামের নাম ব্যবহার করে জনগণের ধর্মীয় দুর্বলতার সুযোগ নিয়ে তারা ক্ষমতার স্বাদ চাটতে চায় জনগণকে ধোকা দিতে পারবে কিন্তু আল্লাহকে ধোকা দেওয়া যায় না আল্লাহ এই টাইপের লোকদেরকে কখন হুকুমত দান করবেন করবেন তারা হয়তো অনেক উপরে যেতে পারে ওখান থেকে আবার হঠাৎ পড়ে দেবে এই জন্য তাদের উপরে আল্লাহ লানত নবীদের ভুল ধরার কারণে সাহাবিদের দোষ চর্চার কারণে তাদের উপরে আল্লাহ লানত বিভিন্ন হাদিসের মধ্যে আসছে সাহাবাই কেরামে যারা দোষ চর্চা করে তাদের উপরে আল্লাহর অভিশাপ এই অভিশাপের কারণে তারা কোনদিন কামিয়াব হইতে পারবে না কোনদিনও পারবে না যত উপরে যাক পর্যন্ত পড়ে যাবে ওইখানটা নিচে পড়ে যাবে ওই অভিশাপের কারণ অভিশাপের কারণ লানতের কারণ এই জন্য সেরাতুল নবী নামে যারা করতেছে নামটাও ঠিক দিছিল কিন্তু ভুল করছে এক মাস কেন করলো বারো মাস কেন করলো না আর টেলিভিশনের বক্তা গলত দাড়িওয়ালা বক্তা চুক্তিবাদী বক্তা আলোকসজ্জা ফুল সজ্জা এই সমস্ত কর্মকাণ্ড করে নাম তো সেরাত দিছে কিন্তু এই এর একটাও সেরাতের সাথে কোনো কানেকশন নেই এটি আল্লাহ হাবিব বলছেন যে এক জমানায় ইসলামের নাম থাকবে বাস্তব থাকবে দেখেন সিরাত নাম দিছে এর মধ্যে কোথাও সিরাতের কোনো নাম নিশানা নেই আশেখা রসুল নাম দিছে মাথার চুলের থেকে পাওয়া পর্যন্ত তুরবিন লাগায় কোন এক জায়গায় নবীর সুন্নত দেখাইতে পারবেন না মাথার চুলের থেকে পাওয়া পর্যন্ত কোথাও সুন্নত নেই আবার সে বলতেছে আমরা আশেখে রসুল পাঁচজামাটাও পয়সা টাকনুন দিচ্ছে পাঁচজামাটাও লটকাইছে টাকনুন দিচ্ছে যে ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন টাকুন নিচে লেবাস পড়বে আল্লাহ তাদের উপরে এত রাগান্বিত হবেন কেয়ামতের ময়দানে এত রাগান্বিত হবেন তাদের সাথে কথা বলবেন কথা বলবেন এই জামানায় যদি কেউ তিনটা গুণা থাকতে পারে তো আল্লাহ আল্লাহ বলছেন সব গুণা ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে চোখের হেফাজত কোন বেগানা মহিলাকে ইচ্ছা করে তাকাবেন নজরে পড়লেই নজর হটাই নেবে আর একদিন ঘুরাই ফেলবে নজরের হেফাজত দাড়ির হেফাজত দাড়ি সুন্নত তরিকায় রাখবে রবি ঠাকুরের মতো বড় বড় মোষ রাখলে হবে না মোষ ছোট দাড়ি বড় তিন নম্বর জামা পাঁচ জামা লুঙ্গি টাকনোর উপরে টাকনো ঢেকে দেয়নি এই তিনটা গোনা যদি এই জামানায় কেউ ছাড়তে পারে তো আল্লাহ আল্লাহরা বলেন বাকি গোনা ছাড়া তার জন্য সহজ আসান হয়ে যায় কাজে এই সিরাতুল নবী নামে যারা করতেছে আর মেলাদুল নবী যারা করতেছে নামের পার্থক্য হল কাজ দুটাই গলত নবী আল্লাহ গলত করতেছে সিরাতুল নবী আল্লাহ গলত করতেছে সহি কাজ এই যে সাদা সিধা ভাবে ভাবে আপনি বারো মাসের বারো মাস রসুলের জন্ম নিয়েও কথা বলতে পারেন জন্মের সময় এই ঘটছিল এটা মুস্তাহাব মুস্তাহাব সব হবে ওখানে কোনো করণীয় নেই এরপরে নবুয়ের জামানায় তিনি যে আদর্শ রেখে গেছেন এই আদর্শের উপরে কথা বলেন সেরা জন্ম আলোচনা করেন তার আদর্শ আলোচনা করেন এবং বারো মাস করেন সেখানে কোন আলোক সজ্জা থাকবে না ফুল সজ্জা থাকবে না চুক্তিবাদী থাকবে না টেলিভিশনের বক্তা থাকবে না দাড়ি ছোট করনেওয়ালা থাকবে না এইভাবে তো বিলকুল ঠিক তাহলে আমাদের ভিতরে সুন্দর জিন্দা হয়ে যাবে রসুলের তরিকা জিন্দা হয়ে যাবে বারো মাস করতে হবে কিন্তু কিছু লোক তারা সেরাতের আলোচনা করতেই রাজি নেই করতেই রাজি নেই তারা সর্বক্ষণে মিলাদ নিয়ে আসে কেন এর দুটা কারণ পাওয়া গেছে তালাশ করে একটা হল সিরাতুল নবী সম্পর্কে তার এলেম নেই সে খালি মিলাদ মুখস্থ করছে পাল্লাম্মা তাম্মামে নামলি তার এলেমের দৌড় এই পর্যন্ত এলেমের দৌড় এই পর্যন্ত বলবে কেমনে কাজে তাকে মিলাদ নিয়ে থাকতে হবে রসুলের জন্মদিন ঘরে ঘরে মিলাদ দিন তার এলেমের দৌড় এই পর্যন্ত শেষ আর তাদের দুই একজনে কিছু কিছু জানে অল্প অল্প জানে কিন্তু তারা বলতে সাহস পায় না এই জন্য যারা বলতে গেলে প্রথম আসামি সে নিজে হবে হুজুর আপনি যে সেরাত বয়ান করলেন রসুলের আদর্শ বয়ান করলেন তো তিনি আল্লাহর অস্তে অস করতেন বিনিময় নিতেন না আপনার কাজ দেয়ের উল্টা কি সিরাত বয়ান করলেন আপনি যে সিরাত বয়ান করলেন ওই সিরাতের সাথে আপনার আমলে তো মিল পাইতেছে না তিনি মানুষকে কষ্ট দিতে মানা করছেন আপনার দ্বারা তো অনেক মানুষ কষ্ট পায় আমার পীর মুর্শিদ আল্লাহ তিনি আমাদেরকে শিখাইছেন দাওয়াতে গেলে যে কজন বলছে এর থেকে একজন বেশি দিতে পারবে না বাড়িওয়ালা যে কজনকে দাওয়াত দিচ্ছে এর থেকে একজন বেশি দিতে পারবো না না চাই ওই মানুষকে কষ্ট দিলাম কাঁচা মরিচ চাইতে পারবো না তুই চাইলা কিন্তু ঘটনা চক্রে এই মুহূর্তে তার ঘরে কাঁচা মরিচ নেই তুমি তাকে প্রেশান করলা আর যে মুসলমান ভাইকে প্রেশান করলো তাকে মুসলমান টাইটেল দেওয়া যাবে না আপনি তো প্রেশান করলেন যদি না থাকে হ্যাঁ বাড়িওয়ালার উচিত যে এরকম কিছু রেখে দেওয়া যিনি দাওয়াত খাওয়াইতেছেন তার উচিত একটা ফ্রিজের মধ্যে কিছু কাঁচা মরিচ কিছু কাঁচা পেঁয়াজ থাকে কিছু টমেটো কিছু খিরাই ইত্যাদি ইত্যাদি থাকে রেখে দিল না থাকলে নেই কিন্তু আমার সাহেব বলছেন তোমার জন্য চাওয়া যায় নেই যদি না থাকে যত এটা অল্প পয়সার জিনিস লোকটা তো প্রেশান হবে হুজুরকে আনলাম কিন্তু খুশি তো করতে পারলাম না খুশি তো করতে পারলাম না হুজুর কাঁচামরিচ চাইছিল তো কাঁচামরিচও দিতে পারলাম না হ্যাঁ কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ খাওয়া যায় কাঁচা পেঁয়াজ খাওয়া কোনো নিষেধ না প্রায় লোকে ঢোকার মধ্যে থাকে যে কাঁচা পেঁয়াজ খাওয়া যায় নেই খাওয়া যায় আছে কিন্তু খেয়ে ওই অবস্থায় মসজিদে বা মাহফিলে যাওয়া নিষেধ এতে তার মুখের থেকে একটা গন্ধ আসে পাশের লোকের কষ্ট হয় তাহলে এটা খাওয়ার পরে যদি আপনি মসজিদে বা মাহফিলে যেতে চান তাহলে আপনাকে মুখ ভালো করে নিঃশ্বাস করে সাফ করে যেতে হবে পেশাব করেন টুথপেস্ট থাকলে ব্যবহার করেন পরে ওই পেঁয়াজের গন্ধটা দূর করে তারপর যান তো কাঁচা পেঁয়াজ খাওয়া নিষেধ না ওই দুর্গন্ধ নিয়ে মজলিসে যাওয়া নিষেধ বাড়িওয়ালা এগুলো রেখে দিবে থাকলে কিন্তু আমাদেরকে চাওয়া নিষেধ চাওয়া নিষেধ আবার অনেকে বলে আমার সাহেব বলছেন আমার তীর মুর্শিদ দেখেন তো আর একটু সুরবা হয় না বাড়িওয়ালা না করবে ওই পোলাপানের জন্য যা রাখছিল তার বিরুদ্ধ মার জন্য যা রাখছিল ওটা নিয়ে আস চাইছে হুজুরে কি করবে হুজুরে চাইছে কি করবে পোলাপানের জন্য রাখছিল বাপ মার জন্য রাখছিল ওইটা লয়ে এবার সব খেয়ে শেষ করে চলে গেল ওই বেচারা ছেলে ছেলেবেলেও না খায় বাপ মাও না খায় বলেন তো ইসলাম হবে ইসলাম হবে আমার সাহেব বলতেন এরকম কাজ যারা করবে ও ইনসান নেই ও জানোয়ার হ্যায় वो इंसान नहीं है ও वो जानवर है वो মানুষকে কষ্ট দেয় ঘটনা ঘটছে এক পীর সাহেবকে দাওয়াত দিছে দুনিয়াদার পীর আর তারা একজন মুড়ির সাথে নিতে গেছে উনি এক মাইক্রো নিয়ে উঠছে যা পাকাইছিল সব খেয়ে চলে গেছে এখন তো ছেলেবেলেরা বাপকে বকা দিচ্ছে তারপর তোমার পীর এরকম হাকুল্লা পীর যে আমাদের সব সাবার করে দিয়ে গেছে আমরা এখন না খেয়ে রয়েছে এক টুকরা মাংস পাইলাম না এক টুকরা গোস্ত পাইলাম না এটা আমার পীর মুর্শিদ বলতেন যে ইনসান নেই হ্যাঁ ইয়ে জানোয়ার তাহলে সেরাত নবীর আলোচনা যখন আমরা শিখব এটা যখন আমাদের স্বভাবে আসবে তখন আমরা পশুত্বের কাতার থেকে জানোয়ারের কাতার থেকে উন্নতি করে ইনসানের কাতার আসতে পারবো এর আগে আপনি আমি নিজেকে ইনসান মনে করতে পারি মুসলমান মনে করতে পারি কিন্তু আল্লাহর খাতায় আমাদের নাম এখনো ইনসানের কাতারে আসে নাই মুসলমানের কাতারে আসে নাই খালি মানুষের মতো দেখলেই মানুষ হয় না আবু জাহেল কোন মানুষ ছিল না মানুষের মতোই ফ্রাউন কোন মানুষ ছিল না হ্যাঁ নমরুদ কোন মানুষ ছিল না বুশ কোন মানুষ না জঙ্গলি জানোয়ার জঙ্গলি জানোয়ার মানুষের সুরাতে হইলে মানুষ হয় না তো স্বভাবের দ্বারা মানুষ হইতে হয় তো আল্লাহ তালা নবীজির সিরাতের আলোচনা সহিভাবে করে ওইটা আমাদের জিন্দগিতে বাস্তবায়ন করা তৌফিক দান করেন আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমী